আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি অমাওয়ালা প্রিয় দর্শক রিসাল্লাতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজও আমরা সাহেব ওখারির কিতাবুল ইমানের বেশ কিছু হাদিস নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আজকে কিতাবুল ইমানের যে পরিচ্ছেদ আমাদের প্রথমে রয়েছে সেটি হল বাবু ওয়াইন طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما পরিচ্ছেদ আল্লাহ তাআলার বাণী মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে ফয়সালা করে দেবে মোমেনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে ফয়সালা করে দেবে সুরা হুজরাতের নয় নম্বর আয়াত এই আয়াতের অংশটাকেই ইমাম বখারি এই বাবের একটা শিরোনাম হিসেবে তিনি নির্ধারণ করেছেন এরপর তিনি বলেছেন ফাসাম্মা হুম আল মেনিন সংঘর্ষে লিপ্ত হওয়া সত্ত্বেও এই দুই দল মানুষকে আল্লাহ তালা মমিন বলে আখ্যায়িত করেছেন কারণ তিনি বলেছেন মোমেনদের দুই দল যদি সংঘর্ষে লিপ্ত হয় তার মানে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরেও তারা মমিন হিসাবেই থাকবে সংঘর্ষে লিপ্ত হওয়াটা ভালো কাজ নয় এজন্যই তিনি বলেছেন তাদের মধ্যে ফয়সালা করে দাও কিন্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে তারা ইমান থেকে বের হয়ে যাবে না ইমানদারদের মধ্যে গণ্য হবে এই জন্য ইমাম বখারি এখানে শিরোনামের পরপরই তিনি বলেছেন আল আল্লাহ তালা তাদেরকে এই সংঘর্ষে লিপ্ত হওয়া সত্ত্বেও নাম দিয়েছেন মেন যে হাদিসটি তিনি নিয়ে এসছেন সেটি হল ইকৌলুল ইমামুল বুখারি রহমাহুল্লাহ حدثنا عبد الرحمن بن المبارك حدثنا حماد بن زيد حدثنا أيوب ويونس عن الحسن عن الأحنف بن قيس قال ذهبت لأنصر هذا الرجل فلقيني أبو بكرة فقال أين تريد قلت أنصر هذا الرجل قال ارجع فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا التقى إذا التقى المسلمان بسيفهما فالقاتل والمقتول في النار فقلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال إنه كان حريصا على قتل صاحبه ইমাম বুখারি রহমাহুল্লাহ বলেন তার নিজস্ব সনদে আল আহনাফ ইবনে কায়েস থেকে আহনাফ ইবনে কায়েস বলেন আমি সিফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধের কথাটা এখানে উল্লেখ নেই কিন্তু তারপরেও ঘটনাটা সিফিনের যুদ্ধের এই জন্য সেটা আমরা উল্লেখ করে বলছি আমি সিফিনের যুদ্ধে এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি এ ব্যক্তি তথা আলী রাদি আল্লাহ আনহুকে সাহায্য করতে যাচ্ছি আবু বকরা রাদি আল্লাহ আনহুর সাথে পথিমধ্যে আমার দেখা হলো দেখা হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি আনসুরু হাজার রাজুল আনসুরু হাজার রাজুল আমি এই ব্যক্তিকে সাহায্য করতে চাই এ ব্যক্তিকে সাহায্য করতে চাচ্ছি তখন তিনি বললেন কালা এর তুমি ফিরে আসো তুমি যেও না ফিরে আসো কারণ আমি নবী সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে সাক্ষাৎ করলে অর্থাৎ মুখোমুখি হলে যুদ্ধে লিপ্ত হলে যিনি হত্যাকারী এবং যিনি নিহত উভয়ই জাহান নামে যাবে যিনি হত্যাকারী এবং যিনি নিহত উভয়ই জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহ রসুল এ হত্যাকারী তো অপরাধী কিন্তু নিহত ব্যক্তির অপরাধ কি তখন আবু বাকরা রাসুল্লাহ সাল্লাহ সাহেব জিজ্ঞেস করলেন হত্যাকারী হত্যা করেছে হত্যা করা একটা ক্রাইম এটা তো স্পষ্ট কিন্তু নিহত ব্যক্তির অপরাধটা কি তিনি সেটা জানতে চাইলেন জবাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাহু কানা হারিসানা আলা কাতলে আখিহি যে নিশ্চয়ই এই নিহত ব্যক্তিও তো তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল হতে পারত সেই হত্যাকারী আর হত্যাকারী ব্যক্তি নিহত এখন হয়েছে উল্টা একজন হত্যাকারী হলো আরেকজন নিহত হবেন কিন্তু উভয়ই একে অন্যকে হত্যা করতে চেয়েছিল বলে হত্যার অপরাধে সমান অপরাধী এই হাদিসটির লেসনটা খুবই স্পষ্ট আমাদের কাছে যে মুসলমানদের দুই দল এর মধ্যে সংঘর্ষ এটা আকাঙ্ক্ষিত নয় এটা শরিয়ার দৃষ্টিতেও খারাপ কাজ গোনাহের কাজ হিসাবে গণ্য হবে বলেই রাসুল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলছেন ফালকাতিল ওয়াল মাকতুল ফিন্নার হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে কারণ উভয় ব্যক্তি এই অনাকাঙ্ক্ষিত কাজটি করতে চেয়েছে যেটা পাপ হিসাবে গণ্য একে অন্যকে হত্যা করা মুসলমানের মধ্যে এই হানাহানি খুনাখুনি এটা নিষিদ্ধ এটা হারাম যারাই এর মধ্যে লিপ্ত হবে তাদের কেউ হয়তো নিহত হবে কেউ হয়তো হত্যাকারী হবে কিন্তু সকলেই জাহান্নামি হবে বলে তিনি ঘোষণা করেছেন ফলে আজকে আমাদের মুসলমানদেরকে এটা নিয়ে ভাবতে হবে আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন ধর্মীয় গ্রুপে সামাজিক গ্রুপে কিংবা রাজনৈতিক গ্রুপে বিভক্ত হয়ে আমরা একে অন্যের গোষ্ঠী উদ্ধার করছি কিংবা একে অন্যের শত্রুতা করছি খুনাখুনি করছি একে অন্যের উপর চড়াও হচ্ছি শারীরিক আঘাত করছি এই যে বিষয়গুলো এগুলো সব নিষিদ্ধ মনে রাখতে হবে ইসলাম এর পারমিশন দেয়নি এবং দেয়নি বলেই এই কাজগুলোকে জাহার নামে যাওয়ার কারণ হিসাবে নির্ধারণ করেছে ফলে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য সর্বতোভাবে চেষ্টা করা সতর্ক থাকা এই দলিল কখনো দেখানো যাবে না যে সাহাবাদের মধ্যেও তো কিছু কিছু যুদ্ধ হয়েছিল সাহাবাদের তো বিশাল একটা কমিউনিটি ছিল তার মধ্যে যদি সংঘর্ষের বিষয়গুলো আমরা বলি সেটা খুব বেশি ছিল না কিন্তু তারপরেও যদি কেউ বলেন যে ছিল বলে আমাদের মধ্যে থাকবে এটা আসলে দলিল নয় বরং এই হাদিসে আবু বাকরাকে আমরা বলতে শুনেছি তিনি সেফিনের যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রাখতে চেয়েছেন আহানাফ কায়েসকে ফলে এগুলো হচ্ছে আমাদের জন্য দলিল এবং লেসন মনে রাখতে হবে ইতিহাসের সকল ঘটনাই আমাদের জন্য এক্সাম্পল নয় আমাদের জন্য লেসার নেওয়ার বিষয় সেখানে আছে কিন্তু ইতিহাসে কোনো কিছু ঘটলেই আমরাও সেটা ঘটাব এই দলিল গ্রহণ করা যাবে না বরং দেখতে হবে শরিয়া এই ঘটনা প্রবাহগুলোকে কিভাবে বিচার করেছে ইসলামের স্কলাররা এই ঘটনা প্রবাহকে কিভাবে মূল্যায়ন করেছেন সেই মূল্যায়নের আলোকে আমাদের করণীয় এবং বর্জনীয় নির্ধারণ করতে হবে এই হাদিস থেকে সেই শিক্ষায় আমরা পাই আমরা এরপর চলে যাচ্ছি আরেকটি পরিচ্ছেদে ইমাম বখার রহমাহুল্লাহ এই পরিচ্ছেদের শিরোনাম দিয়েছেন বাবু দুলমুন দুনা দুলমিন দুলমুন দুনা দুলমিন জুলুমের উপর জুলুম অথবা জুলুমের নিচে জুলুম অর্থাৎ একটা জুলুম যদি হয় তার থেকে আরো নিম্নস্তরের জুলুমও রয়েছে আরো নিম্নস্তরের জুলুমও রয়েছে তার মানে হচ্ছে এখানে জুলুমের প্রকারভেদ সম্পর্কে আলোচিত হয়েছে আমরা যেমন জেনেছি শিরিক শিরিক সম্পর্কে বলা হচ্ছে শেরকুন দোনা শেরকিন তার মানে সেখানে শিরিকের প্রকারভেদ বলা হয়েছে শেরকে আকবর শেরকে আসকর কুফরুন দোনা কুফরিন এখানেও শেরকের প্রকারভেদ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে শেরকে কুফরে আকবর কুফরে আসকর কুফরের প্রকারভেদ তো ঠিক তেমনি জুলুমের প্রকারভেদ এর মধ্যে দিয়ে চলে আসে যখনই আমরা বলবো জুলমুন দোনা জুলমিন অর্থাৎ জুলুমের প্রকারভেদ কোন জুলুম আছে বড় জুলুম কোনটা তার চেয়ে নিচু তার চেয়ে নিচু এরকম জুলুম يقول الإمام البخاري رحمه الله حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال وحدثني بشر بن خالد أبو محمد العسكري قال حدثنا محمد بن جعفر عن شعبة عن سليمان عن إبراهيم عن علقمة عن عبد الله এখানে দুটো সনদে ইমাম বুখার রাহমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন আলকামা ইবনে আবদুল্লাহ থেকে তিনি বলেন লাম্মা নাজালাত আল্লাদিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন যখন আল্লাহ তাআলার একটা বাণী সূরা আল আনআমের 82 নম্বর আয়াত যখন নাজিল হলো যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাদিনা আমানু যারা ঈমান এনেছে ওলামি আলবেসু এবং তারা মিশ্রিত করেনি ইমান আহম তাদের ইমানকে বেগোলমেন কোনো দোলমের সাথে ইমানকে কোনো জুলুমের সাথে যে ইমানদারেরা মিশ্রিত করেনি এ কথাটা যখন নাজেল হল কাল আসহাবু রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আইয়ুন আলাম ইয়াদলেম তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবারা বললেন আমাদের মধ্যে কে জুলুম করেনি জুলুম অত্যাচার অন্যায় এটা তো এত সামগ্রিক একটা বিষয় কোনো ব্যক্তি দাবি করতে পারে না আমি জীবনে কোনো জুলুম করিনি বা আমার কখনো জুলুম হয় না এমন কি যে সতর্কভাবে জুলুম থেকে নিজেকে রক্ষাও করে তবুও তার ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় জুলুম বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে এখানে সেটি হল ওয়াদ অশাইয়া ফিগারে মাহাল্লি কোনো বস্তুকে যথাযথভাবে আদায় না করা যথাযথভাবে সম্পাদন না করা অথবা উল্টোভাবে করা যে নিয়মে করা উচিত ছিল সে নিয়মে না করা এইভাবে যেমন অর্থাৎ প্রত্যেকটা জিনিস ন্যায়সঙ্গতভাবে করা উচিত ছিল কিন্তু যেটা অন্যায়ভাবে করে তাহলে সেটি হচ্ছে জলম তাহলে যে কোনো অন্যায় হচ্ছে জলম কারণ অন্যায়টা ন্যায়ভাবে করা হয়নি অর্থাৎ সঠিকভাবে করা হয়নি আচরণগত অন্যায়টাও জলম তারপরে কোনো ব্যক্তির সাথে আমালার ক্ষেত্রে অন্যায় হতে পারে কথাবার্তার ক্ষেত্রে অন্যায় হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্যায় হতে পারে যুদ্ধক্ষেত্রে অন্যায় হতে পারে প্রশাসনের ক্ষেত্রে অন্যায় হতে পারে ইত্যাদি নানা ক্ষেত্রে অন্যায় যত অন্যায় সবটাই জুলুমের মধ্যে গণ্য হবে কারণ ন্যায়সঙ্গতভাবে হলেই যথাযথভাবে হলেই সেটা হবে এনসাফ সেটা হবে আদল এই জন্য সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনহম আজমাইন তারা বলেছিলেন আইউনা লেম কে আমাদের মধ্যে জুলুম করেনি ভুল করেনি মিস্টেক করেনি অসঙ্গত আচরণ করেনি অন্যায় করেনি এমন কি সম্ভব তাহলে আল্লাহ তালা যে এখানে বলছেন আল্লাদিন আমানু আলামি আলবেসু ইমান আহম বেদুলবিন যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শিরিকের সাথে নিজেদের ইমান জুলুম জুলুমের সাথে মিশ্রিত করেনি তাহলে কি আমরাও সেই সব খারাপ লোকদের মধ্যে পড়ে যাব কারণ আমাদেরও তো কিছু জুলুম আছে ফানজা আল্লাহ আজাল তিনি বলেন যে তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না শেরকাল আদুলমন আদিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাহলে আগের সুরা আন আমের মধ্যে যে ওলাম বেসু ওলাম ইয়াল বেসু ইমান আহমেদুল মিন জুলুমের সাথে তাদের ইমানকে তারা মিশ্রিত করেনি এটা বলতে বোঝানো হয়েছে শেখ কারণ সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা যখন বলছেন ইন্না শেরক আল্লাহ আদিম নিশ্চয়ই শেরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাহলে এখানে জুলমের ব্যাখ্যা চলে আসছে শিরিক কি সবচেয়ে বড় জুলুম যেহেতু বলা হয়েছে তাহলে ইমানের সাথে জুলুমের মিশ্রণ মানে হচ্ছে ইমানের সাথে শেরকের মিশ্রণ তাহলে এ থেকে তো সাহাবারা মুক্ত ছিলেন এ থেকে মুসলিম হিসাবে সকলেই মুক্ত থাকার চেষ্টা করে আমাদের চেষ্টা করা উচিত অতএব আমাদের ডিসহার্টেড হওয়া হতাশ হওয়ার কোনো কারণ নেই যে এদিক থেকে যে আমরাও তো মিস্টেক করি অসঙ্গত আচরণ করি অন্যায় করি ফলে আমরাও কি তাহলে ইসলামের দায়রা থেকে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাব না ইসলামের সীমানা থেকে তারাই বের হবে যারা বড় কুফুরিতে লিপ্ত হবে অথবা বড় শির্কের মধ্যে লিপ্ত হবে অথবা যারা নাস্তিকতার মধ্যে লিপ্ত হবে তারা ইসলামের চৌহদের বাইরে চলে যাবে কারণ কুফর এবং শেরক এগুলো একে অন্যের শাকিক সহোদরের মতো একই ধরনের কাজ যেটা মানুষের ইসলামের দেয়ালকে ধসে একাকার করে দেয় এবং সেটা তখন তাকে ইসলামের বাইরে নিয়ে যায় আর নাস্তিকতার কথা বলছি এটা আরো ভয়াবহ কারণ নাস্তিকতা মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা রাসুল সাল্লাহ সাল্লামকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা ইসলামের ধর্মীয় যত মূল ভিত্তি আছে সবগুলোকে অস্বীকার করা অথবা তার কোন একটিকে অস্বীকার করা অতএব নাস্তিকতা কফরি শেরকি এর চেতে ভয়াবহ পরিস্থিতিতে আছে নাস্তিকরা কোনোদিন কোনো ধর্মকেই মানে না এবং বিশেষ করে ইসলামকে তারা কখনোই সহ্য করে না এবং মানে না ফলে এখানে যে জুলুম বোঝানো হচ্ছে কোনো সন্দেহ নেই কুফর শেরক এগুলো জুলুম এগুলো জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম এর নিচে জুলুম আছে সেই জুলুমগুলো করার কারণে ব্যক্তি ইসলাম থেকে বের হবে না কিন্তু বড় জুলুম তথা কুফুরি শেরকে এবং নাস্তিকতা করার কারণে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে এ হচ্ছে আমাদের এই হাদিসটির মূল শিক্ষা এরপরে আরেকটি পরিচ্ছেদ ইমাম বখারি নিয়ে এসছেন এবং নাম দিয়েছেন বাবু আলামাত মোনাফিক বাবু আলামাত আল মোনাফিক অর্থাৎ মুনাফিকের চিহ্ন এই পরিচ্ছেদ মুনাফিকের চিহ্ন يقول الإمام البخاري رحمه الله حدثنا سليمان أبو الربيع قال حدثنا إسماعيل بن جعفر قال حدثنا نافع بن مالك عن أبي عامر أبو سهيل عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان ইমাম বুখার রাহমাহুল্লাহ বলেন তার সনদে আবু হরাদি আল্লাহ আনহু থেকে যে তিনি নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফেকের আলামত মুনাফেক আমাদের সমাজে অত্যন্ত পরিচিত একটা শব্দ যার কথা কাজে মিল নেই মুনাফেক যাই হোক মুনাফেকের আলামত হল বা নিদর্শন হল তিনটি একটি যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে কথা বলে মিথ্যা বলে তাহলে মিথ্যা কথা যারা বলে সেটা মোনাফিকের একটা আলামত হিসাবে গণ্য হবে ওয়াইদা ওয়াদা আখলাফ যখন সে প্রতিশ্রুতি দেয় তখন সে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা মোনাফিকের আরেকটি নিদর্শন বা আলামত ওয়াইদা ইদা তুমেনা খান এবং যখন তাকে আমানতদার করা হয় যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে তাহলে এই তিনটা হচ্ছে মুনাফিকের আলামত অথবা মুনাফিকির চিহ্ন আমি আবারও বলছি তিনটি অত্যন্ত ভয়াবহ খারাপ গুণ এগুলো মুনাফিকের মধ্যে দেখতে পাওয়া যায় এক যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে ওয়াদা করে খেলাফ করে অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে যখন তার কাছে আমানত রাখা তখন সে খেয়ানত করে মুনাফিক আসলে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি এবং মুনাফেকের মধ্যে যারা আমলের দিক থেকে মানে তার কথার সাথে মিল রাখে না এবং বিশেষ করে মুনাফেকের মধ্যে যারা ইসলামের চৌহদ্দির বাইরে চলে গিয়েছে তাদের ব্যাপারে কোরআন কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে ইন্নাল মুনাফেকিন আসফলে মিনান্নার নিশ্চয়ই মুনাফেকরা জাহান নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে তাহলে এমনকি প্রকাশ্য শত্রু যারা কুহরি এবং শিরকের মধ্যে লিপ্ত তাদের চাইতে মুনাফিকের অবস্থা খারাপ যেহেতু তার দুটো মুখ আছে সে দেখাচ্ছে সে ইসলামের শরীদ ইসলামের পক্ষে মুসলমানদের বন্ধু অথচ তলে তলে সে ইসলামের শত্রু মুসলমানদের শত্রু তো মুনাফিক আসলে একদিনে তৈরি হয় না ধীরে ধীরে মুনাফিকের যে আলামতগুলো যখন মানুষের মধ্যে কমপ্লিটলি প্রতিষ্ঠিত হয়ে যায় তখনই সে মুনাফিক হিসাবে গণ্য হয় এই জন্য মুনাফিকের আলামতগুলো থেকে আমাদেরকে আসলে দূরে থাকতে হবে সতর্ক থাকতে হবে এই হাদিস আমাদেরকে সে কথাটাই বলেছে কেউ মুনাফিক হতে চায় না মুনাফিককে ইসলাম ভালোভাবে দেখে না কোনো সমাজে মুনাফিকের কোনো স্থান নেই বলে ইসলাম এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে যাতে এই স্বভাবগুলো আমরা বর্জন করতে পারি আমরা এর পরের হাদিসটি যাচ্ছি সেটিও মুনাফিক সম্পর্কিত আরেকটি হাদিস ইয়াকুল ইমামুল বুখারি রহমাহুল্লাহ حدثنا قبيسة ابن عقبة قال حدثنا سفيان عن الأعمش عن عبد الله ابن مرة عن مسروق عن عبد الله ابن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر তাবাহু শুরবাতু আনিল আমাশ এই হাদিসটির অর্থ হচ্ছে সর্বাঙ্গানুবাদ ইমাম বখার রহমাহুল্লাহ বলছেন তার নিজস্ব সনদে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহুমা থেকে যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন চারটি স্বভাব বা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে একসাথে পাওয়া যাবে সে হবে খালেস নির্ভেজাল মুনাফেক অনেক সময় আমরা দুই একটা স্বভাব থাকলেও তাকে আমরা মুনাফেক বলি এবং মুনাফেক বলা সম্ভব যদিও তার মধ্যে নেফাকের একটা স্বভাব রয়েছে সে মুনাফেক খালেস না কিন্তু মুনাফেক আর মুনাফেক খালেস নির্ভেজাল মুনাফেক হয়ে যাবে যদি চারটা স্বভাব একসাথে তার মধ্যে পাওয়া যায় হাদিস সিটি বলছে আর যার মধ্যে একটা খাসলাত পাওয়া যাবে তাকে ফুল মুনাফেক বলা যাবে না নির্ভেজাল মুনাফেক বলা যাবে না তবে তার মধ্যে মুনাফেকের একটা খাসলাত পাওয়া গিয়েছে বা আছে বলে গণ্য হবে যতক্ষণ না সে সেই খাসলাত বা বৈশিষ্ট্যকে স্বভাবকে ত্যাগ করে এই চারটির মধ্যে প্রথমটি হলো যখন তাকে আমানাদ্দার করা হয় তখন সে খেয়ানাত করে যখন সে কথা বলে মিথ্যা বলে যখন সে প্রতিশ্রুতি দেয় তখন সে গাদ্দারি করে এবং যখন সে ঝগড়া করে তখন অশ্লীলভাবে ঝগড়া করে অশ্লীল গালিগালাজ করে তাহলে আগের তিনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি সেটা হলো আমানতদারি খেয়ানত করা মিথ্যা বলা এবং ওয়াদা ভঙ্গ করা এই তিনটা আগের হাদিসে এসছে এখানে অতিরিক্ত আরেকটি এসছে ওয়াইদা আখা ফাজারা যখন সে বিবাদে লিপ্ত হয় ঝগড়াঝাটি করে অশ্লীলভাবে গালিগালাজ করে তাহলে এই দুটো হাদিস থেকে প্রিয় দর্শক আমরা এই কনক্লুশনে আসব যে এগুলো হচ্ছে মুনাফিকদের স্বভাব এই স্বভাব মুসলমানের মধ্যে থাকতে পারে না সত্যিকার ইমানদারদের মধ্যে থাকতে পারে না এবং আসলে বিবেকও মুনাফিকদেরকে নিকৃষ্ট হিসাবে চিহ্নিত করে ফলে আজকে যারা আমরা ভালো স্বভাব সচ্চরিত্র সম্পন্ন মানুষ হতে চাই ভালো মুসলিম হতে চাই ট্রু বিলিভার হতে চাই তারা যেন এই চারটা স্বভাবের সবটাকেই আমরা ত্যাগ করি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন